দুই বছর পর্যন্ত দুধ পান করানো এটা মায়ের উপরে কর্তব্য এটা মায়ের উপরে বাধ্যতামূলক দুই বছর শিশুর হক অধিকার তার মায়ের দুধ পান করবে দুধ পানের সাথে শরীয়তের অনেক বিধিবিধান সম্পৃক্ত আছে তিন ধরনের মহারামাত সাব্যস্ত করা হয়েছে কোরআনে এক ধরনের রক্তের সম্পর্কের কারণে বৈবাহিক সম্পর্ক হালাল হয় হারাম হয় আরেকটা হইল দুধ পানের কারণে মহারামাত সাব্যস্ত হয় দুই বছর বয়সের শিশু যদি কোনো মহিলার দুধ পান করে তাহলে ওই মহিলা তার দুধ মা হয়ে যায় দুধ মা হওয়ার কারণে ওই মহিলার ছেলে মেয়েরা তার দুধ ভাই বোন হয়ে যায় দুধ ভাই বোন হয়ে গেলে তাদের সাথে বিবাহ হারাম হয়ে যায় আজকে হিউম্যান মিল্ক ব্যাংক নাম শুনছেন পত্র পত্রিকা যারা পড়েন যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে এক জায়গায় মানুষের দুধ মায়েদের দুধ সংরক্ষণ রাখা হবে সেখান থেকে শিশুদের দুধ পান করানো হবে তাহলে কার দুধ কোন সন্তানকে খাওয়ানো হচ্ছে এটা যদি নির্ণয় করা না যায় তখন পুরা ইসলামের মহারামাতের যে বিধিবিধান এটা পুরোটাই ধ্বংস হয়ে যাবে কারণ কে কোথায় দুধ কার দুধ পান করতেছে কে কার দুধ বই হয়েছে কে কার দুধ বোন হয়েছে এটার কোনো খবর থাকবে না তাহলে সব এলো এলোমেলো দেখা যাবে যে দুধ বোন বিয়ে করে বসে রয়েছে দুধ বাইয়ের সাথে বিয়ে হয়ে বসে আছে অর্থাৎ এগুলো ইসলামে জায়জ নাই এটা সম্পূর্ণরূপে হারাম তাহলে মা সন্তানকে দুই বছর দুধ পান করাবে এটা সন্তানের হক এগুলো হলো তাৎক্ষণিক কাজ